আনাস রাজিল্লাহ হতে বর্ণিত তিনি বলেন আমি ছোট ছিলাম রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম এর সঙ্গে চলাফেরা করতাম একদিন রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম তার এক গোলামের কাছে গেলেন সে দর্জি ছিল সে তার সামনে একটি পাত্র হাজির করল যাতে খাবার ছিল আর তাতে কদুও ছিল তখন রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বেছে বেছে কদু খেতে লাগলেন এ দেখে আমি কদুর টুকরাগুলো তার সামনে জমা করতে লাগলাম তিনি বললেন গোলাম তার কাজে লেগে গেল আনাস রাজিল্লাহ তাল্লাহ্ন বলেন রসুলুল্লাহ সাল্লাহ সাল্লামকে যখন এরূপ করতে দেখলাম যা তিনি করলেন তারপর থেকে আমিও কদু খাওয়া পছন্দ করতে লাগলাম